মোনা সাহাবিদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে তাদের মধ্যে কাউকে কাউকে সরলতার সুযোগে উল্টাপাল্টা বুঝিয়ে একটা চরম এক বিপর্যয়ের পর্যায়ে সৃষ্টি হয়েছিল তবে সাহাবিদের ব্যাপারে আপোষে যা ঘটেছে এগুলি সম্পর্কে আমাদের কোনো কটু মন্তব্য করার সুযোগ নাই কারণ আল্লাহ পাক বলছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর দেওয়া পুরস্কার পেয়ে তারাও আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন সবকিছু জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে জীবন বাজি রেখে যেই সাহাবায় আজমাইন ইসলামকে আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তাদের সম্পর্কে কটু মন্তব্য তাদের সম্পর্কে তাদের শান ও মানের খেলাফ হয় এমন কোন কথা বলা আমাদের জন্য সম্পূর্ণ ইমান হরণকারী বিষয়ে সামিল কাজেই সাহাবিদেরকে মহাব্বত করা ভালোবাসা এর হল ইমানের অংশ তাদের সাথে দুশ্মনী রাখা হল ইমান ধ্বংসের একটা বিষয় রসুল্লাহ সাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি খবরদার তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি সেই আল্লাহর কসম যার হাতে আমার রুফ আমার আত্মা লাউ আনফাকা আহাদুকুম মিসলা ওহদিন জাহাবা তোমাদের ভিতরকার কেউ যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু তাহলে এক মুদ এক মুদ বলা হয় চার মুদে হয় এক কেজি তাহলে এক মুদ হয় সোয়া কেজির অর্ধেক সোয়া কেজির অর্ধেক অথবা তারও অর্ধেক যদি তারা দান করেছেন কোন খাদ্যদ্রব্য অহুত পাহাড় পরিমাণ দান করে স্বর্ণ দান করেও তাদের এই দানের সমতুল্য তোমরা কেউ হতে পারবে এই হাদিস থেকে দুইটি জিনিস বোঝা গেল এক নম্বর বোঝা গেল যে সাহাবিদের মর্যাদার সমতুল্য কেউ হতে পারবে না এটা হওয়া সম্ভব নয় আর সাবেকুন আল আউ্বালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আর আল ওয়াল দুইটা ট্রেন যদি চলে দুইটাই যদি আন্তনগর হয় পাঁচ মিনিট আগে যেটা সেরে গেছে ওইটাকে পাস করার পিছনের ট্রেনের কোনো সুযোগ নেই দুইটা যদি আন্তনগর হয় আর পিছনেটা যদি লোকাল হয় আর পাঁচ মিনিট আগে ছেড়ে দেওয়া যে আন্তনগর হয় তাহলে ওই ট্রেনকে পাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই তো সাহাবাই কেরামগণ আর সাবেকুন আল্লাহ যারা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত তারা অ্যাডভান্স আর সাবেকুন আর সাবেকুন উলাইকাল মুকাররাবুন মিনাল আউয়ালিন ওয়া কালিল মিনাল আফিরিন আল্লাহাক বলছেন আসহাবুল ইয়ামিন ও সাবেকুন আর সাবেকুন যারা জান্নাতের অগ্রগামী দল হবে পরকালে তারা কারা হবে তুমিনাল আউ্বালিন প্রথম দিকের লোক হবে বেশি পরিমাণ ও কালিল উমিনাল আখেরিন আর শেষ জামানার লোক অল্প কিছু তাদের সাথে সংযুক্ত হবে কাজেই দুনিয়ার কোন মানুষ সাহাবিদের সমতুল্য হতে পারবে না সাহাবিদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কারণেই অথচ সাহাবিদের সমালোচনা এবং সমালোচনামূলক কাজ ও কথা যারা বলে গেছেন তাদের সমালোচনা করলে গায়ে ধরে দেয় আগুন মদিনা ইউনিভার্সিটির প্রবীণ professor doctor Rabee bin Hadi bin Umair al Madkhali হাফেজাহুল্লাহ doctor Rabee bin Hadi bin Umair al Madkhali উনি হলেন আমাদের উস্তাদদের উস্তাদ এখন ওই ক্ষণজন্মা মহাপুরুষ মক্কাতে জেন্দা আছেন এখনো দার্স তাদরিস দিচ্ছেন বয়স প্রায় একশো বছরের উপরে হয়ে গেছে বলা যায় ওনার ছেলেরাই বৃদ্ধ হয়ে গেছে Rabee bin Hadi bin Umair al Madkhali Medina ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছেন মিশরের একজন মুফাসের সম্পর্কে বলছেন অমক লোকটা জাহেলদের সর্দার মিশরের একজন ইসলামী আন্দোলনের নেতার নাম উল্লেখ করে বলছেন অমক লোকটা জাহেলদের সর্দার চট করে এক ছেলে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলছে ইন তবে ইয়া শেখ রবি তাতা আদাব আলেমদের সাথে কথাবার্তারা শালীনতার সাথে বলবেন বেয়াদবি কথা বলবেন না বলছে মাং আন্ত আপনি কে আমামা উলাম আল্লাহ অমকের সামনে আপনি কে বলে বলছেন আপনি যার নাম নিয়েছেন উনি হলেন দীপ্রহের সূর্যের মতো মিসলু শামসেফি রাবিয়াতিন নাহার তখন শেখ রবি বলছেন তোমার কথা কি শেষ হয়েছে বেটা বলছে হ্যাঁ শেষ হয়েছে বলছে তুমি মিশরের ওই ইসলামী আন্দোলনের নেতাকে ভালোবাসো কিন্তু রসুলের সাহাবিকে ভালোবাসো না ওসমান এমনি আফফানকে ভালোবাসো না মিশরের ওই নেতাজির সমালোচনা করলে আমি হলাম বেয়াদব আর তোমার নেতাজি যে তার কেতাবের ভিতরে তার তাফসিরের মধ্যে মজলুম সাহাবি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি উসমান এমনি আফানের নামে কত যে কটু মন্তব্য শিয়াদের তরফ থেকে শিখে শিয়াদের কথাগুলি যে বলে গেছে সেটা তো তুমি জানো না তুমি তো নেতাজিকে ভালোবাসো কিন্তু রসুলের সাহাবিকে ভালোবাসো না আমার যদি অধিকার না থাকে তোমার নেতার সমালোচনা করা তো তোমার নেতার অধিকার কে দিল রসুলের সাহাবির সমালোচনা করা শেখ রবি বিন হাদি মাদখালি আরো অনেক কথা বলছিলেন ছেলেটা তখন বসে পড়ল বসে বসো বসে আমি তোমার নেতাকে জাহেলদের সর্দার বলেছি তুমি এখন আমিন বলো আল্লাহ পাক যদি আমার কথাটা কবুল করে তোমার নেতাকে জাহেলদের সর্দার হিসাবে কবুল করে নেন তাহলে জাহালতের কারণে না জানার কারণে আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারে না জানা লোকের ক্ষমা আছে জানা লোকের ক্ষমা কঠিন যে না জেনে করেছে তার ক্ষমা সহজ আর যে লোক জেনে বুঝে করে তার ক্ষমা পাওয়া কঠিন অতএব তোমার কথা অনুযায়ী যদি তিনি মহাপণ্ডিত হয়ে থাকেন তবে তার ক্ষমাটা কঠিন আছে আর আমি যে তাকে জাহেলের সর্দার বলেছি আমার কথা অনুযায়ী যদি আল্লাহ তাকে জাহেল হিসাবে গণ্য করেন তাহলে জাহেল মানে না জানা লোক না জানা লোকের ক্ষমা সহজ তুমি দোয়া করো তোমার নেতাজিকে যেন আল্লাহ জাহেলদের খাতায় তুলে নেয় অবুজদের খাতায় তুলে নিয়ে যেন তাকে ক্ষমা করে দেয় বন্ধুগণ বলছিলাম যে সাহাবিদের সমালোচনা চলে না দায়িত্বশীলদের প্রকাশ্য সমালোচনা করায় ওসমান এমনি আফফান রাজি আল্লাহ তালানহু নির্মমভাবে নিহত হলেন এবং মুসলিম জাতির মধ্যে বিরাট এক ফেতনার সূচনা হলো যা পরিষ্কার আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি এরপরেও চলছে পরবর্তীতে জাঙ্গে জামাল জাঙ্গে সিফিন জাঙ্গে জামাল জাঙ্গে সিফিনের পথ ধরেই চলে আসলো সেই কারবালা ট্রাজেডি কারবালা ট্রাজেডি কোন অবস্থাতেই এটা হক এবং বাতিলের কোন লড়াই ছিল না হক বাতিলের কোন লড়াই এটা ছিল না এটা কোন যুদ্ধ বা ধর্মযুদ্ধ ছিল না কারবালার ঘটনাটা সম্পূর্ণ শিয়াদের চক্রান্ত আর শিয়াদের চক্রান্তে সরল মোনা সাহাবায়কে রামগণ সেখানে তাদের এজতেহাদি ভুলে পতিত হয়েছিলেন কালকে আবার পরিষ্কার করে আবার আর লোক ইস্তেহাদি শব্দটা তুলে দিয়ে ভুল শব্দটা খালি না রাখে রসুল্লাহ সাল্লাম বলছেন মুজতাহেদ ভুল করে ভুল করলে এক নেকি পায় আর শুদ্ধ করলে ডবল নেকি পায় সাহাবায় কেরামগণ সবাই মুজতাহেদে মুতলাক ছিলেন সাহাবায় কেরামদের যদি কোনো ইজতেহাদি ভুল হয় তাহলে তার জন্য তারা নেকি পেয়ে যান সেটাকে ভুল বলার অধিকার আমাদের নাই এবং সমালোচনা করার অধিকারও আমাদের নাই এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে যাই হোক কারবালার ঘটনা যে এটা হকবাতিলের লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর রাজতন্ত্র খতম করার জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ একক প্রচেষ্টা বলে এদেশের এক শ্রেণীর মুফাসের কেরাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসেরিনে কেরাম ব্যাখ্যা করে থাকে কারণ হল তিনটি এক নাম্বার কারণ হল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহু যখন কারবালার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখন সাহাবাই কেরামগন তাকে যেতে মানা করেছিল একজন লোক হকের পথে যুদ্ধ করতে যাচ্ছে আর যারা মানা করতেছেন তারা কি না হকের পথে জলিলুল কাদার সাহাবিগন তো জাননেই জাননেই আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালানুর সাথে ইমাম হুসাইনের কথা হচ্ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে উটের লাগাম ধরে বা ঘোড়ার লাগাম ধরে বলছেন আয়না তুরি দুইয়া ইবনা ফাতেমা হে ফাতেমার বেড়া তুমি কোথায় যাও বসে ইলাল ইরাক ইরাকে যাচ্ছি ইলাহা উলাইল কৌমিল্লাদিন কাতালু আবাকাওয়া তানু আখাক ওই সেই গাদ্দার জাতির কাছে যাচ্ছ যেই জাতি তোমার বাপকে খুন করেছে মুসলিম জাহানের খালিফা আলী ইবনে আবি তালেবকে খুন করেছে যেই গাদ্দার জাতি আর তোমার ভাইকে আঘাত এনেছে সেই গাদ্দার জাতির কাছে গিয়ে সেখানে কি পেতে পারো থামো যেতে হবে না আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ সাথে যাচ্ছেন না অন্যান্য সাহাবিগঞ্জ যাচ্ছেন না এবং যারা যাচ্ছেন না তারা বাধা দিচ্ছেন তাহলে হকের লড়াই বাতিলের বিরুদ্ধে যদি হয় তো সব সাহাবিরই তো যাওয়া দরকার ছিল বাধা দেওয়া তো সাহাবিদের উচিত ছিল না যদি আপনার কথা ঠিক হয় দুই নম্বর দলিল হল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যাচ্ছেন যখন সাথে নিয়েছেন হল অসহায় নারী এবং অবুজ শিশু যুদ্ধ করতে বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ যায় সে কোনদিনও অসহায় নারী এবং শিশুকে সাথে নেয় না দলিলগুলো মুখস্থ করে রাখবেন যে যত বড় কথা বলুক কথার জবাব আপনার জন্য ক্লিয়ার হবে যুদ্ধের ময়দানে কেউ নাবালক শিশু আর অসহায় নারীদেরকে নেয় না অথচ ইমাম হুসাইন আল্লাহ কাফেলায় অধিকাংশই নারী এবং শিশু ছিল তার মানে তিনি যুদ্ধ করতে যাননি সাহাবাই কারামগণ বাধা দিয়েছেন যেতে মানা করেছেন তার মানে তিনি যুদ্ধ করতে যাননি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা হল মুনাফেকের কাজ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসাটা হল মুনাফেকের কাজ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু সেখানে গিয়ে যখন পরিস্থিতি বুঝতে পারলেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহু সহ অন্যান্য সাহাবিগণ যা বুঝতে পেরেছিলেন তা যখন তিনি সেখানে বুঝতে পারলেন বুঝতে পারার পরে তখন তিনি ফিরে আসার জন্য সুযোগ চাইলেন আর বললেন যে আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে কথা হচ্ছে বলছে আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা সিরিয়ান সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা ইয়াজিদ বিন মুয়াবিয়া রাজি আল্লাহ আনহুর সাথে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হোক তাহলে তিনি ফেরত আসার ইচ্ছা পোষণ করেছেন হক বাতিলের লড়াই হলে হকপন্থী যোদ্ধা কোনদিন বাতিলের মোকাবেলা না করে ফিরে আসার তামান্না করেন ইয়াজিদ বিন মুয়াবিয়াকে আপনারা কাফের বলেন আমাদের দেশের অতি উৎসাহী মুসলিমেরা কাফের বলে বাতিল বলে নাহক বলে যেই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে কেন্দ্র করে সেই হুসাইন রাজি আল্লাহ তালানহু ইয়াজিদ বিন মুয়াবিয়াকে বাতিল বা কাফের মনে করতেন না যদি মনে করতেন তাহলে তার সাথে আলোচনায় বসার প্রস্তাব পেশ করতেন না বাতিলের সাথে আবার আলোচনা কিসের রে জি না তিনি বলছেন যে ইয়াজিদ বিন মোয়াবিয়ার সাথে সরাসরি কথা বলার সুযোগ দিয়ে দাও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু শাহাদতের প্রাককালে বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ বিন মোয়াবিয়ার সাথে কথা বললে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে কিন্তু উবায়দুল্লাহ বিন জিয়াদ যুদ্ধ চাপিয়ে দিল তিনটা প্রস্তাবের কোন একটি প্রস্তাবও গ্রহণ করেনি অতএব মুখ সাবধান জবান সামলিয়ে কথা বলতে হবে আরো অনেক দলিল আছে এ প্রসঙ্গে সেগুলি বলতে গেলে খোদ্বায় বের পাবেন দ্বিতীয় বিষয় যেটা রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের অভ্যুত্থান গণতন্ত্র হল একটি কুফুরি তন্ত্র যেই তন্ত্রতে গোটা পৃথিবী আজকে মানুষকে শাসন করছে গণতন্ত্র সম্পর্কে অনেকবার বলা হয়েছে সংখ্যা গরিষ্ঠতা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিকাংশের রায় চূড়ান্ত লিল আখতারে হুকমুল কুল আর ইংরেজিতে বলছে ডেমোক্রেসির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে democracy is a government of peoples by the peoples for the peoples আর আরবিতে বসে হুকমু হুকমু জনগণের ক্ষমতা জনগণের জন্য জনগণের পক্ষ থেকে governments of peoples by the peoples for the peoples এটা হল গণতন্ত্রের সংজ্ঞা এর ভিতরে দুইটি কুফুরি কালাম নিহিত আছে গণতন্ত্রের সব পাঠ কিন্তু নাজায়জ হারাম নয় গণতন্ত্রের কত পাঠ আছে যেটা ঠিক আছে দশজন বন্ধু যাবে সফরে ট্রেনে যাবে না বাসে যাবে সাতজন ট্রেনের পক্ষে আর তিনজন বাসের পক্ষে তিনজনের রায় প্রাধান্য পাবে না সাতজনেরটা বাসও হালাল ট্রেনও হালাল বাসে যাওয়া বৈধ ট্রেনে যাওয়া বৈধ এবার সংখ্যাগরিষ্ঠতা যেহেতু ট্রেনের পক্ষে কাজেই দুই বৈধর মধ্যে একটা বৈধকে সিলেক্ট করার জন্য সংখ্যা গরিষ্ঠতা হতে পারে কিন্তু পিকনিকে গিয়ে খাবার তৈরি করা হবে গরুর গোষ্ঠের ভুনা নাকি শুকরের গোষ্ঠের গুণা তখন কি মতামত যাচাই হবে দশজন বন্ধু যদি একযোগে বলে আমরা শুকুরের গুণা খাবো তবুও সেটা না যায় হারাম কারণ একটা হালাল একটা হারাম এখানে কোনো কারোকে জিজ্ঞেস করার দরকার নেই কোরআন হাদিস ভিত্তিক নির্দেশ হবে শুকরের গোস্ত রেজেক্টেড গরুর গোস্ত একসেপ্টেড তাহলে দুই হালালকে দুই হালালের যে কোনো একটা নির্বাচন করার জন্য যখন একটা সিলেক্ট করতে হবে সেখানে জনমত যাচাই করা যেতে পারে আর যেখানে হালাল হারামের প্রশ্ন সেখানে জনমত যাচাইয়ের কোনো সুযোগ নেই গণতন্ত্রের অনেক ফাঁক ফোকর আছে যেটা আপনাকে একটু সহজান আমি বুঝিয়ে দিই একটা নির্বাচন হচ্ছে একজন চেয়ারম্যান প্রার্থী হল পাঁচজন বা দশজন ভোটার হল দশ হাজার বা এক হাজার এক হাজারই ধরলাম এক হাজার ভোটার দশজন প্রার্থী নির্বাচন হবে এক হাজার ভোটারকে দশজন প্রার্থীকে এক হাজার ভোট ভাগ করে দিলে গড়ে পরে একশোটা একশোটা করে ভোট এক একজন পাবে যদি দশজনকে ভাগ করে দেওয়া যায় তার ভিতরে যে একশো একটা পাবে সে জয়যুক্ত আর যে নিরানব্বই আর বাকি নয়শো নিরানব্বই বাকি নয়শো নিরানব্বই জন আটজন পেয়েছে একশো করে আটশো আর একজন পাইছে নিরানব্বই এই আটশো নিরানব্বই আর একজন পাইছে একশো এক সে জয়যুক্ত কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলা হচ্ছে যে এই লোক বেশি ভোট পাইছে যে লোক বেশি ভোট পাইছে সে লোক এক হাজার ভোটের মধ্যে একশো একটা ভোট পাইছে আর আটশো নিরানব্বই ভোট তার বিপক্ষে আটশো নিরানব্বই ভোট তার বিপক্ষে আর একশো এক ভোট তার পক্ষে কি বুঝলেন এক হাজার ভোটের মধ্যে আটশো নিরানব্বই ভোট তার বিপক্ষে গেল আর সে একশো এক ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল এটার নাম সংখ্যাগরিষ্ঠতা এটাই হল শুভঙ্করের ফাঁকি যেটা সাধারণ জনগণ বোঝে না গণতন্ত্রের দেশে রাজার ছেলে রাজা হয় রাজতন্ত্রের দেশে রাজার ছেলে রাজা হয় আর গণতন্ত্রের দেশে রাজার স্ত্রী রাজা হয় রাজার মেয়ে রাজা হয় রাজতন্ত্রের দেশে কথা বলা যায় না গণতন্ত্রের দেশে কথা বললেই গুলি চোখ তুললেই মাথা তুললেই গুলি জটিল ব্যাপার তাহলে কিসের গণতন্ত্র আর কিসের রাজতন্ত্র কোরআন এবং শূন্য ছাড়া বাকি সবই সন্ত্র মন্ত্র এগুলি শরীয়ত এলাও করে কিন্তু আপনি আমি কি করে বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন গাজী আল্লাহ তালান ময়দানে নেমেছিলেন যাই হোক কারবালার ট্রাজেডি সম্পর্কে এতটুকু আপনি শুনে রাখলেন আপনার মেধার কাছে একটু জিজ্ঞেস করবেন তারপরে আসছে এই দশই মহরম আশুরায় মহরমের মূল ইতিহাস আল্লাপাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم وإذ فرقنا بكم البحر فانجيناكم وأغرقنا آل فرعون وأغرقنا آل فرعون وأنتم تنظرون ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার যখন তোমাদের জন্য আমি সাগরকে বিদীর্ণ করে রাস্তা বের করে দিয়েছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুভাসের কোরআন নেটের ভিতরে বক্তব্য দিচ্ছেন আর বলছেন বিরাট লম্বা এক ব্রিজ হয়ে গেল ইনি হলেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোরআন ব্রিজ হয়ে গেল ব্রিজ ব্রিজের বক্তব্য দিতে গিয়ে যা বললেন বললেন ব্রিজটা সম্পূর্ণ রড দিয়ে বানানো হয়েছে ওর মধ্যে বাঁশ দেওয়া হয়নি তার মানে বক্তৃতা দিচ্ছেন কোরআন হাদিসের তাফসির আর তার মধ্যে মানুষকে খোঁচা না মারলে তার বক্তৃতা জমে না আর পাবলিক বলছে ঠিক ঠিক তাহলে দুনিয়ার সব ব্রিজ খোল খালি বাঁশ দিয়েই বানানো হয় নাকি আর যদি ব্রিজ হয়ে থাকে লোহিত সাগরের উপরে মুসা পার হওয়ার যদি সেটা ব্রিজ হয়ে থাকে তাহলে সে ব্রিজটা রডের তৈরি ওই ক্ষতি সম্পন্ন মুবাস্তের কোরআন বলছে যে ওর মধ্যে বাঁশ দেওয়া হয়নি সম্পূর্ণ রডের তৈরি আল্লাহর কুদরতি ব্রিজ তো আমরা দেখিনি কোন তাফসিলের কেতাবে বা হোক আজও পর্যন্ত শুনিও নেই যে ব্রিজ হয়েছে আল্লাহ পাক বলছেন যে মুসা বললেন তুমি পানির উপরে বাড়ি দাও পানির উপরে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে দুই দিকের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল আল্লাহ বলছেন কাত্তাউদ্দিন আজিম দুই পাহাড়ের মতো পানিগুলা দাঁড়ায় গেল আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা হলো পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল ব্রিজ পেলেন কোথায় হাম বাজাস হাম ফাম বাজাসা পানি শুকিয়ে গেল আল্লাহ পাক আরাকায়াতে বলেন পত্রুকিল বাহারা রাহুয়া মুসা আল্লাহ সাল্লাম পার হয়ে এসে বাড়ি দিয়ে পানিটাকে সমান করতে চাইলেন আল্লাহ পাক বলেন আর বাড়ি দেওয়া লাগবে না থামো সাগরকে অচল অবস্থায় থাকতে দাও অত্রুকিল বাহারা রাহুয়া সাগরকে অচল অবস্থায় থাকতে দাও সাগরের স্বাভাবিক গতি চেঞ্জ হয়ে গেছে তোমার লাঠির বাড়িতে সাগরের স্বাভাবিক গতি অস্বাভাবিক অবস্থা আছে ওইভাবেই থাকতে দাও ব্রিজ পেলেন কোথায় সেই ব্রিজ রড দিয়ে বানানো হয়েছে বাঁশ দিয়ে নয় এই তো মানে কথায় কথায় কোরআন হাদিসের কথার ভিতর দিয়ে যেখানে যতটুকু খুঁচা মারা যায় আর যেখানে যতটুকু বাজে কথা বলা যায় সেটা বলা আমাদের হয়েছে একটা ধর্মীয় একটা অনুভূতিতে পরিণত আর এগুলি সমালোচনা করলে আমরা হয়ে গেছি নাকি দালাল দালাল যদি আমরা হয়ে থাকি এই দালালই আল্লাহ এবং তার রাসুল শিখিয়েছেন উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমার দায়িত্বশীল যদি তোমার পিঠে সাবুক মেরে সামরা তোলে তবুও তুমি ধৈর্য ধারণ করে থাকো সহি মুসলিমের হাদিস বন্ধুগণ যাই হোক আল্লাহ পাক রাস্তা করে দিলেন লোহিত সাগরে নীলনদ নয় লোহিত সাগর এ কথাটা ঠিক আছে এটা আমরা বহু আগে বলেছি কারণ আল্লাহ পাক বলছেন বাহার সাগর আর মিশর থেকে মুসা আলহি সালাম মাদিয়ানে আসতেছিলেন সেই মাদিয়ান মিশর থেকে যেই মাঝখানে যেটা পড়ছে যেই পানিটা এটাই হলো লোহিত সাগর যেটা ইয়াম্বু বন্দরের কাছাকাছি আমি মনে হয় দুই হাজার চুরানব্বই সালে বা পঁচানব্বই সালে গেছিলাম ইয়াম্বু সফরে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেখানে একজন চাচার সাথে ওই সাগরের মধ্যে গোসল করছিলাম অ্যারাবিয়ান চাচা চাচাকে জিজ্ঞেস করলাম যে ফেরাউনকে কোথায় ডুবানো হয়েছিল বলে এখান থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে ওই যে এলাকা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে পার হতে শুরু করেছিলেন তারা যাই হোক লোহিত সাগর থেকেই ফেরাউনের লাশটা পরে উঠানো হয়েছে নীলনদ নয় কারণ আল্লাহ পাক বলছেন ওয়াইজ ফারাক না বিকুমুল বাহারা যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করলাম ও আগরাক না আলা ফেরাউন আর ফেরাউনের কমকে ডুবিয়ে মারা হল আল্লাহর নবীদের মজেজাকে অস্বীকার করেছে এক শ্রেণীর বেঈমান লোকেরা নবীদের মজেজাকে তারা স্বীকার করে না যারা নবীদের মজেজাকে স্বীকার করে না সেই সমস্ত লোকদের বই পড়ে এই মুফাসেরে কোরআন বুঝতে পেরেছেন ওটা সাগরের মধ্যে রাস্তা না ওটা একটা ব্রিজ আবার কেউ বলছেন জুয়ার ভাটা মুসা সাল্লাম যখন গেছিলেন তখন ওখানে ভাটা পড়েছিল আর ফেরাউন যখন আসছিল তখন জুয়ার বইছিল জুয়ার হয়ে ভাটা পড়ে সাগরের পানি সব শুকিয়ে যায় এরকম ইতিহাস আমরা শুনি নেই কোন কোন ভূতত্ত্ববিদ কোন ভূগোলবিদ কোন বৈজ্ঞানিক এরকম তথ্য আমাদেরকে দেয়নি আমরা শুনিও নেই কিম্ভূত কিমাকার কথা আল্লাহ রাব্বুল আলমিন এই দশ তারিখে মহরমের দশ তারিখে মুসা আল্লাহ সাল্লামকে নাজাদ দিয়েছিলেন যখন মুসা আলাহিসাল্লাম পার হয়ে আসলেন তখন তিনি আবার বাড়ি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ পাক বললেন অতরুকিল বাহারা রাহুয়া তুমি সাগরকে ওইভাবে রেখে দাও যেভাবে আছে আল্লাহ পাক বললেন ইন্নাহুম জুন্দুম মোগরাকুন এদের এরা হল ডুবন্ত সৈনিক এদেরকে ডুবিয়ে মারা হবে মুসা আলাহ সাল্লাম চলে আসলেন আল্লাহ রব্দুল আলমিন ফেরাউনকে ডুবিয়ে লোহিত সাগরের লবণাক্ত পানি খাইয়ে এই মহরমের দশ তারিখে সেখানে তার শরীর সমাধি হল হাজার হাজার সোলজার সহ মুসা পার হয়ে আসলেন ফেরাউন ডুবন্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছিল আমন্তু বিল্লাহিল্লাদি আমন্তু বিল্লাহ আমন্তু বিল্লাদি আমান্তু বিল্লাদি আন্নাহু লা ইলাহা ইল্লা আমান্তু বিল্লাদি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানুত বিহি বানু ইসরাইল আমন্তু বিল্লাদি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল আমি ইমান আনলাম সেই সত্তার উপরে যেই সত্তা ছাড়া অন্য কোন মাবুদ নাই আর যার উপরে ইমান এনেছে বাণী ইসরায়েলের লোকেরা আল্লাহ পাক বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ওয়াকাবল আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন তুমি এটা ইমান আনছো এখন তোমার এই ইমানে কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন কত বাগবাগিচা এবং প্রশ্রবণ ছেড়ে তারা চলে গেল ওয়া জুরুই মাকামিন কারিম ও মাকামিন কারিম কত ফল ফসলের বাগান এবং সুরম্য প্রাসাদ সমূহ সুরম্য স্থান সমূহ হ্যাঁ আল্লাহ পাক বলেন পরবর্তীতে অন্যান্য কমদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তার মিরাস বানিয়ে দিলেন হামা বাকাত আলাইহিম কানু আসমান জমিনের কেউ তাদের জন্য ক্রন্দন করে নেই তাদেরকে অবকাশও দেওয়া হয়নি আসমান জমিনের কেউ কাঁদেনি ফেরাউনের জন্য ফেরাউন সদল বলে শলীর সমাধিতে জীবন শেষ করে ফেলল আল্লাহর কাছে ইমান আনার চেষ্টা করলো কিন্তু কাজ হল বন্ধুগণ মোসা আলাই সালাম পার হয়ে এলেন পার হয়ে আসার পরে একটি সুক্রিয়া স্বরূপ সং পালন করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় গিয়ে যখন দেখলেন মদিনার ইহুদিরা মদিনার ইহুদিরা সং পালন করে তখন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা যে সওম পালন করো একদিন এটা কি কারণ বলে আজকে তো মহান বিজয় দিবস আজকের এই দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আলহি সালাতামকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন বিজয় দান করেছিলেন মহান বিজয় দিবস আজকে মুসা সাল্লামকে বিজয় দান করেছিলেন ফেরাউনের উপরে তাই মুসা সাল্লাম সুক্রিয়াতাম একটি সাম রেখেছিলেন ইহুদিরা শুক্রিয়া আদায় করে কি দিয়ে সম পালন করে ইহুদিরা শুক্রিয়া আদায় করে সম পালন করে আর আমাদের মুসলিম দেশের চেয়ারম্যান মেম্বার এরা যখন জয়যুক্ত হয় ভোটে তো কি নিয়ে বের হয় ঢোল তবলা নর্তুকি ব্যান্ড পার্টি এটা নিয়ে গান বাজনা নিয়ে বের হয় তাহলে ইহুদিরা তাদের নবীর বিজয়কে স্মরণ করে কি দিয়ে সং দিয়ে আর আমরা মুসলিম হয়ে আমাদের বিজয়কে স্মরণ করি আমরা কি দিয়ে ঢোল তবলা ব্যান্ড পার্টি আর নাচ গান দিয়ে শরীয়ত গর্হিত কাজ দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মুসা আলহি সালাতামের অনুসরণের হকদার আমি বেশি তাই তো সৌমে আশুরা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন বিগত এক বছরের সমস্ত সগিরা গুনাকে আল্লাহ ক্ষমা করে দেন একদিনের সহমের কারণে এই দশই মহরমের সহ ইহুদিদের বিরোধিতা করার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আগামী বছর বেঁচে থাকলে আর একটি তেরো নয় তারিখে পালন করব নয় তারিখে একটি আর দশ তারিখে এই হল আশুরায় মহরমের মূল ঘটনা এবং তার এবাদতের নমুনা হল এটু সেখানে সম হবে দশই মহরমে তার সাথে একটি নয় মহরম দুইটি পালন করলে এক বছরের সগিরা গুণা ক্ষমা হয়ে যাবে হিজরতের প্রথম মাস হল মহরম নববর্ষ মেহরাত নওরোজ বর্ষপূর্তি মেহেরে যান এই দুইটি ঈদকে বিলুপ্ত ইসলাম করেছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কায় মদিনা এলেন তখন সেখানে দুইটি দিন তারা উৎসব পালন করল সেই দুই দিনকে বিলুপ্ত করে ঈদুল আজহা এবং ঈদুল ফেতের আল্লাহ পাক দিয়ে দিন মুসলিম জাতির কোন দিবস পালনের সুযোগ নেই যতদিন পর্যন্ত কোন দলিল ভিত্তিক না হবে কোন দলিল ভিত্তিক না হলে কোন দিবস পালনের সুযোগ নেই আমরা বিভিন্ন সময় তো দেখছি এখন ফেসবুকে সরাসরি হয়ে গেছে যে এক শ্রেণীর যুবকেরা যারা দাওয়াতি কাজ করে তারা আবার একজন আর একজনের বার্থডেকে কেন্দ্র করে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে মানে কি করে এরা কিম্ভূত আকার দুনিয়ায় জন্মদিন পালন করা হয় মোমবাতি নিভিয়ে আর মৃত্যুর শোক পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে মানে উল্টা চলে দুনিয়া জন্মদিন পালন হয় মোমবাতি নিভিয়ে আর মৃত্যুর শোক পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে আহলাদিস আন্দোলন মহতারাম আমির জামাত ডক্টর প্রফেসর গালিব স্যার বলছেন সারা পৃথিবীতে এখন পাগলের রাজ্য চলছে পাগলের সংখ্যা দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে আর ফেসবুক এসে পাগল আরো বেড়ে গেছে একটা বাসায় গেলাম যাই দেখছি তিনজন তিন কোনায় মোবাইল টানছে কারোর সাথে কারো কথা বলা শুধু ট্রেনের মধ্যে বসে জার্নি করলাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা চললাম একা টানে সেই লোক স্মার্টফোন ব্যবহার করলে একটি কথা বলার সুযোগ ভদ্রলোকের সাথে পেলাম না নামার সময় বলছে আমি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে তোমার প্রফেসর বানাইছে কেডা তুমি যদি ফেসবুক এইভাবে টানো তো তোমার ছাত্ররা কি করে তোমার মতো প্রফেসরকে ধিক শেষ অভিবাদন জানিয়ে দিয়ে বললাম আপনার ছাত্ররা কি করে আপনি এইভাবে ফেসবুক চালান আপনি আমার পাশে বসলেন সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেনের মধ্যে একটি কথা বলার সুযোগ পেলাম না যাওয়ার সময় আপনি বলতেন আমি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কে বানাইছে আপনাকে প্রফেসর আপনার ছাত্ররা কি করে আপনার যদি হালতেই হয় বন্ধুগণ মানুষ পাগল হচ্ছে দেউলিয়া হচ্ছে মুসার সাল্লাম চলে আসলেন তিহের ময়দানি ফেরাউন সদল বলে ডুবে মরল ফেরাউনের গদি খালি মুসারা খালি একটা নৌকা দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে যাবে ফেরাউনের গদি আর ফেরাউনের রাস তত্ত্ব আর সমস্ত বিল্ডিং সমস্ত ভান্ডার শস্য ভান্ডার খাদ্য ভান্ডার অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডিফেন্স মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সমস্ত সৈন্য সামন্ত সব বিলুপ্ত হয়ে গেছে মুসারা সাল্লাম ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলে ইসলাম কায়েম হয়ে যায় দিলেন না কেন মোসা আবার মিশরে ফেরত গিয়ে খালি গদিতে উঠে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন না কেন কারণ মুসা আল্লাহ সাল্লামের কম তখনও বাসুর পূজা সারে নেই বাসুর পূজা কম দিয়ে ইসলাম কায়েম হয় না বেদাত এবং সেরেক যুক্ত মানুষ দিয়ে কশ্চিন কালেও ইসলামী রাষ্ট্র গঠন হয় না বাংলাদেশ সরকার যদি আমাদের দেশের ইসলামী দলগুলিকে বলে যে আপনাদেরকে রাষ্ট্র দিয়ে দিলাম আপনারা ইসলামী রাষ্ট্র চালানো তাহলে চৌষট্টিটা জেলা চালানোর জন্য চৌষট্টি জন ডিসি লাগবে যেই চৌষট্টি জন ডিসি কোরআন এবং সহিয়াদিসের পারদর্শী হওয়ার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সম্পর্কে সম্মুখ জ্ঞানী এবং প্রত্যক্ষপূর্ণ মতিত্ব ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছাড়া এই ডিসির কাজ কারো দ্বারা সম্ভব আপনার হাতে আছে পঁয়ষট্টি জন লোক যারা কোরআন হাদিসের পারদর্শী পাশাপাশি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পারদর্শী দাবি তো আপনি করতে পারেন সাড়ে চারশোর উপরে আছে থানা সাড়ে চারশো যদি থানা হয় সাড়ে চারশো থানা পরিচালনার জন্য ওসি লাগবে সাড়ে চারশো ওসি কত সাহসী কত শক্তিশালী কত প্রজ্ঞাপত্তিত্ব প্রজ্ঞাপন্ন ব্যক্তি হতে হবে তাহলে আপনি কোথায় পাবেন আগে লোক তৈরি হয়নি আর আপনি ঢাল নেই নেই রিধি নাম সরকার তো হয় কি করে যেই মানুষের আকিদা ঠিক হয়নি সেই মানুষ দিয়ে ইসলাম কায়েম হয় কি করে ওই জন্য নবী সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম বলা এ ক্ষমতা নাও দাওয়াত বন্ধ করো মক্কার লিডার তোমাকে বানানো হবে রসুল্লাহ সাল্লাম কি জবাব দিলেন জবাব দিলেন শোনো শোনো হে চাচা এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে আমাকে দিতে পারো কিন্তু তাওহিদের দাওয়াত বন্ধ হবে না চাচা শুনে রাখো আমার সঙ্গে একবার কালেমা পড়ো আরব এবং আজমের মাটি তোমার পায়ের তলায় গড়াগড়ি পারবে আরব আজমের ক্ষমতা তোমার পায়ের নিচে গড়াগড়ি পারবে তুমি শুধু তাওহিদের কালেমাটা ঠিক সেরেক বিদাত এবং কুফুরির সাথে আপোষ করে কোনদিন ইসলাম হয় না পানির সাথে মিশানো পানির সাথে জোট গঠন করা ম্যাচের কাঠি দিয়ে যেমন আগুন জ্বলে না একটা ম্যাচের কাঠি দিয়ে তাম পৃথিবী জ্বালানো সম্ভব কিন্তু পানির সাথে মিতালি করা ম্যাচ পঞ্চাশ হাজার ম্যাচের কাঠি দিয়েও একটু আগুন জ্বলবে না যদি পানির সাথে মিতালি করে জাহেরিয়াতের সাথে আপোষ করে ইসলাম কোনদিন কায়েম হয়নি হবে আমার সাড়ে তিন হাত দেহ আমি ইসলাম আগে কায়েম করব আমার আয়ত্তের ভিতর ইসলাম কায়েম হবে বরং শূন্য ভিত্তিক আমার আয়ত্তটুকু চলবে আমি সামান্য কিছু মুসল্লির ইমামতি করি অল্প কিছু মুসল্লি আছে আমার সামনে আমাকে যদি আজকে বলা হয় যে কালকে থেকে জুমার সালাতের পরে মোনাজাত করা হবে বলে আসসালাম আলাইকুম আপনার ইমামতি থাকলো আমি চললাম আপনার এখানে ইমাম হয়ে থাকা আমার জরুরি নয় আমি মুক্তাদি হয়ে থাকবো তবু বেদাত মুক্ত থাকবো এটা হল আমার লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে আপোষ করে করে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আমার ইমামতিও থাকবে বেদাতটা উঠবে জিনা হয় না কোনদিনও সেটা হয় না কাজেই তাহিদ যে এই জায়গাই হল আহলাদিস আন্দোলন আর অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য আহলাদিস আন্দোলন ভিত্তি আগে ঠিক করে আর অন্যান্য ইসলামী আন্দোলন গাঁথনি শুরু করে আরে বিল্ডিংটা গাঁথিয়ে তোলো তারপরে খাড়া করে দিও দশতলা বিল্ডিং মাটিতে শোয়ায় বানায় ফেলো আগে বিল্ডিং তো হোক তারপরে ফাউন্ডেশন পরে দাও এসব মাসলা মাসাল সরত আল্লাহ কোথায় আছে জেনে থাকে সেখানে থাক আল্লাহ আসমানে না জমিনে মানুষের কলবের মধ্যে এগুলি ফেতনা করো না দাও ইসলাম কায়েম করো আর ইসলাম কায়েম করবে যে তাহিদের ভিত্তিতে সেই ভিত্তিটাই তো হলো আল্লাহ কোথায় তোমার আল্লাহর খবর তুমি রাখো না তোমার নবী কিসের তৈরি সেটা তুমি জানো না তোমার কোরআন সম্পর্কে সম্যক জ্ঞান নেই ইসলাম কিভাবে কায়েম হবে তা তোমার জানা নাই তারপরে তুমি ইসলাম কায়েমের জন্য পাগল পাড়া হয়ে গেছে অসম্ভব শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আলোচনা আবার আসবে কথাগুলো সম্পূরক কথা হিসাবে শেষ পর্যায়ে যেটা আসছে ওই যে হাদিস বলেছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিদেরকে গালি দিও না তোমাদের কেউ যদি এক মুধ খাদ্য দান করে তাহলে এক অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তাহলে সাহাবিদের এক খাদ্যের সমতুল্য হয় না এটা কাদেরকে বললেন কাদেরকে বললেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম যাদেরকে বললেন তারা কারা ছিলেন সামনে সাহাবিগণ তো সাহাবিদগণকে বললেন তোমরা সাহাবিদেরকে গালি দিও না তোমাদের মধ্যেকার কেউ যদি অহুত পাহাড় পরিমাণ দান করে স্বর্ণ তাহলে আমাদের আমার সাহাবিদের একমুদ খাদ্য দানের সমতুল্য হবে না এখানে তোমরা বলতে কাদেরকে বোঝানো হলো আমাদেরকে পরবর্তী নেক্সট জেনারেশন কিয়ামত পর্যন্ত যারা আসবে এখন ওই মুফতি বেটার কানের মধ্যে ভালো করে দিয়ে বুঝাই দেন সল্লু কামার আই তুমনি উসাল্লির মানে কি ওই বেটা মুফতি বলে সল্লু কামার আই তুমনি উসল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছ একই সাহাবিদেরকে বলেছেন সামনে কারা ছিল সাহাবি ছিলেন এর অর্ডার কোথায় গেল কিয়ামত পর্যন্ত যত মুসলিম আনবে সমস্ত মুসলিমকে আল্লাহ নবী নির্দেশ দিলেন সল্লু কেমন রায় তুমি সাল্লু বেয়াদব যদি ওইটা জানতো তাহলে এই হাদিসটা বুঝলে ওই হাদিসটা তার ক্লিয়ার হয়ে যাবে হাদিস তো পড়ে না এই হাদিসে বলা হলো যে তোমাদের ভিতরের কেউ এক বহুত পরিমাণ দান করলে সাহাবিদের এক মুদ খাদ্য দানের সমতুল্য হতে পারে না তাহলে তোমাদের মধ্যেকার কেউ বলতে কিয়ামতের আগে ফেতনার জামানার যে মুসলিম আসবে সেই মুসলিমেরা যতই দান করুক না কেন সাহাবিদের সমতুল্য হতে পারবে না রসুল্লাহ সাল্লাম নির্দেশ দেন সামনে থাকে সাহাবিগণ কিন্তু এই নির্দেশ কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্য কি হয় প্রযোজ্য হয়ে যায় এই হাদিস দ্বারা ক্লিয়ার বোঝা গেল অথচ মুফতি সাহেব বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো বলছেন সাল্লু কামারায় তুমনি উসাল্লি এ তো সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে তো না তাহলে আমরা কি করব আমরা যার যেখানে ইচ্ছা সেখানে হাত রেখে সালাত আদায় করব এরকম হাজার হাজার নির্দেশ আছে সেই নির্দেশগুলি ক্লিয়ার হয়ে যাবে অতএব হাদিস পড়তে হবে হাদিস জানতে হবে এবং হাদিস অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন